القيامة রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে মোহাম্মদপুরে অবস্থিত আল আমিন জামি মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ আজকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আপনাদের সামনে জুমার দিনের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া তার জাদুল মাআদে কমবেশি 30টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন হাদিসে আরো বৈশিষ্ট্য রয়েছে যে কটি আজকে সম্ভবপর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জুমআ মানে হলো জামা ইয়াজমা জুমআ একত্রিত হওয়া একত্রিত করা সূরা জুমআ নামে একটি সূরাও রয়েছে কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমআর দিনে জুমআর সালাতে সূরা জুমআ তেলাওয়াত করতেন সূরা মুনাফিকুন তেলাওয়াত করতেন সুরা কাফ তেলাওয়াত করতেন ইকতারাবাত তেলাওয়াত করতেন এবং সুরা গাশিয়া তেলাওয়াত করতেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তেলাওয়াত করতেন ইকতারাবাত সাআ নিয়ে আমার একটু সন্দেহ আছে যে বাকিগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু জুমআয় তেলাওয়াত করতেন সুন্নাতগুলো আমরা ভুলে গেছি অন্যান্য সুরাধি সাধারণত মসজিদগুলোতে তেলাওয়াত হচ্ছে জায়েজ আছে কিন্তু সুন্নত জারি রাখা প্রয়োজন জুমার দিনের ভোরে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত অনেক সময় তেলাওয়াত করতেন সূরা আস-সাজদা এবং তেলাওয়াত করতেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর এই দাহর এই সূরা তেলাওয়াত করতেন সাধারণত জুমার প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস সকল দিন যে দিনগুলোতে সূর্য ওঠে এক কথায় পৃথিবীতে যত দিন আছে তার মধ্যে খের উত্তম দিন হলো জুমার দিন ফিহে খুলেকা আদম এই জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে অন্য হাদিসে এসেছে যে তোমরা কে জানো কি কারণে জুমার দিনকে জুমা বলা হয় আল্লাহ নবী তার জবাবে বলেছেন যে এই দিন বাবা আদমকে একত্রিত করা হয়েছে তার হাড় গড় সবকিছু ঠিকঠাক করে সাওয়াইতহু যেটা এসেছে এই দিন তাকে পরিপূর্ণতা দান করা হয়েছে জুমার দিনে দীর্ঘদিন লেগেছে কোন কোন বিবরণ চল্লিশ দিন দেখা যাচ্ছে যে মাটি তিন মাটি কাদা ইত্যাদির মধ্যে চল্লিশ দিন ছিলেন জুমার দিনে তার সৃষ্টি শেষ হয়েছে হাদিসগুলো একত্রিত করে আপনাদেরকে বলে দেই ফিহে খুলেকা আদম ফিহে উখরেজা মিনহা ফিহে উদখিলাল জান্নাহ এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তাকে জুমার দিনে জান্নাত থেকে বের করা হয়েছে তাকে জুমার দিনে আদম পৃথিবীতে মৃত্যুবরণ করছেন জুমার দিনে নাফখা যেটা যে ফুৎকারে সারা পৃথিবীর সকল মানুষ মারা যাবে দ্বিতীয় ফুৎকার সেটাও হবে জুমার দিনে ওলা তাকু মুসা ইল্লাউমাল জুমআ সাআ যেটা প্রথম ফুৎকার ওইটাও হবে জুমার দিনে এবং জুমার দিনের এত ফজিলত এত ফজিলত রয়েছে আমরা তো সবকিছু নিয়ে গেছি মুহররম মাসে মুহররমের 10 তারিখে সব ভুয়া কথা মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাম নদ পাড়ি দিয়ে পড়ে গেছেন এইটুকু আছে বাকি যত সব হলো বানাওটি কথা ফজিলত হলো জুমার দিনের আল্লাহ নবী বলেন খায়রুল আইয়াম সাইয়্যিদুল আইয়াম আফদালুল আইয়াম আরবে ভাষায় যে কয়টা শব্দ সাধারণত উৎকৃষ্টতার ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো খায়ের আফদাল সৈয়দ সৈয়দ মানে হলো সর্দার নেতা সকল দিনের নেতা হলো জুমার দিন খের মানে উৎকৃষ্ট আফদাল মানে উত্তম সকল দিনগুলোর মধ্যে উত্তম উত্তম উৎকৃষ্ট এবং নেতৃত্ব দিনগুলোর সর্দার হল জুমার দিন এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিন আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন আদমকে জান্নাতে বের করে দেওয়া হয়েছে এই দিন আদমের মৃত্যু হয়েছে এই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে সা অনুষ্ঠিত হবে এই দিনে দ্বিতীয় ফুৎকারে মানুষজন সব মারা যাবে এই দিনটা হলো ইয়ামুল মসজিদ মসজিদ হলো কয়েকটা হাদিস এসেছে এবনে কাসির মোটামুটি ভাবে গ্রহণ করেছেন এবং ইমাম ইবনে কাইম বিষয়টা গ্রহণ করেছেন যদিও সূত্রগুলো একটু দুর্বল কিন্তু কয়েকটা সূত্র মিলে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটাকে এত বড় বড় ইমামগণ গ্রহণ করেছেন যেহেতু শরীয়তের আলা নয় কিছুটা ঐতিহাসিক আর কিছুটা জ্ঞাতব্য বিষয় সুতরাং তারা গ্রহণ করেছেন কাজে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি দায়িত্ব নিচ্ছি না সম্মানিত মুসলিমগণ সূরা আয়াত আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুহা বিসালাম তোমরা শান্তির সাথে ফেরেস্তারা সালাম আলাইকুম বলে বলে জান্নাতে যখন প্রবেশ করবে আল্লাহ বলেন উদখুলু হাবি সালাম তোমরা শান্তির সাথে ঢুকে যাও জান্নাতে লাহুম্মা ইয়াশাউনা ফিহা জান্নাতের মধ্যে তারা যা চাবে তাই পাবে ওয়ালাদাইনা মজিদ আমার কাছে আরেকটা জিনিস বেশি আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে আগমন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে জুমার কিছু ফজিলতের কথা বর্ণনা করলেন এক জায়গায় আয়না নিয়ে উপস্থিত হলেন আয়নার মধ্যে একটি দাগ আছে চিহ্নিত স্থান আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই চিহ্নিত স্থানটা কি জিবরিল এটা হলো ইয়ামুল জুমা এটা হলো চিহ্নিত স্থান এটা আপনাদের কাছে ইয়ামুল জুমা আর উঠা কাছে ফেরেস্তাদের কাছে এটা হলো ইয়ামুল মসজিদ ইয়ামুল মসজিদ কি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জান্নাতবাসীকে জান্নাতে দিবেন জাহান্নামবাসীকে জাহান্নামে দিবেন তারপরে একদিন ডাক পড়বে জান্নাতবাসীদেরকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার আরশ থেকে কুরসিতে নেমে আসবেন সেখানে আম্বিয়া আউলিয়া সিদ্দিকিন সুহাদা যত তারপরে সাধারণ জান্নাতবাসী যারা তার আশপাশে থাকবেন বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি না মিস্কের বালি সেখানে সুগন্ধি ছড়াবে এখানে এসে আল্লাহ ওয়াহদাহুল শারিক জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও ইয়া আলমেন আমরা আপনার সন্তুষ্টি চাই যে আমি সন্তুষ্ট না হলে তোমাদের কি কি জান্নাতে দিয়েছি আমি যদি সন্তুষ্ট না হয়ে থাকি তোমাদের উপরে তাহলে কি আমি জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়েছি তোমাদের উপর সন্তুষ্ট বলেই তো জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়েছে অসন্তুষ্টের উপর দেই নেই আর কি চাও আশা করতে করতে আশা শেষ আর কি আশা করব তখন আল্লাহর পক্ষ থেকে বলে ওলা দেয় না মসজিদ আমার কাছে বেশি আছে মসজিদ আছে সেটা কি কোন কোন বর্ণনায় দেখা যাচ্ছে ওই সময় আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু তার নিজের চেহারা দেখাবেন বাকি হাদিসগুলো সহিহ হাদিস সহিহ বুখারীতে আল্লাহ পাক কিভাবে তার চেহারা মোবারক দেখাবেন বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না এটার নাম হলো ওয়ালাদাইনা মসজিদ সম্মানিত মুসলমান জিবরিল বললেন আপনাদের কাছে এই বারের নাম হলো ইয়াউমুল জুমআ আর উর্ধাকাশে ফেরেশতাদের কাছে এইবার হলো ইয়মে মসজিদ আমাদের কাছে হলে এইভাবে আমরা জানি সম্মানিত মুসলিমগণ এই জুমার দিনের ব্যাপারে হাদিস গ্রহণযোগ্য হাদিস যেটা সেটা আরো কয়েকটা আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি ইহুদিরা এসে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিয়ে এক ইহুদি বলছে আসসালামু আলাইকুম আসসালাম মানে শান্তি লাম বাদ দিবেন তার মানে হল অপমৃত্যু মৃত্যু হোক ধ্বংস খুব কায়দা করে মুখ ঘুরে শায়তানের দল যারা ফিলিস্তিনের আমাদের বাইতুল মাকদেস দখল করে নিয়েছে তারা ভাষা ঘুরিয়ে বলছে আসসালাম আলাইকুম আপনার মৃত্যু হোক আল্লাহ নবী যে বুঝেন নাই তা তো না আমাদের হুজুরদের মতো অত বোকা মানুষ তো না আল্লাহ নবী ভদ্র মানুষ সৎ মানুষ কিন্তু বোকা নন ঠিকই শুনেছেন আল্লাহ আলাইক তোমার জন্যও তাই দেখুন কত বড় ভদ্র আল্লাহ নবী কিন্তু বললেন ও আলাইকা সাম বললেন না কেন ওই শব্দটুকু খারাপ শব্দ ওই শব্দটুকু ভৎসনের শব্দ ওই ওই শব্দটুকু অভদ্র শব্দ একজন নবীর জন্য তিনি শুধু ও আলাইকা তোমার উপরেও কিন্তু ধ্বংস শব্দটি উল্লেখ করলেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার এমন রাগ উঠল যে আমি ভিতর থেকে জবাব দিই কিন্তু আল্লাহ নবীর সামনে জবাব দেওয়া সঙ্গত মনে করলাম না আবার বলছে আসসালামু আলাইকুম আল্লাহ নবী বলছেন ওয়া আলাইক ও বলছে তোমার মৃত্যু হোক আল্লাহ নবী তোমারও কিন্তু মৃত্যু শব্দ ধ্বংস শব্দ আল্লাহ উল্লেখ করছেন না মা এসা বলছেন আমার এত বিরক্তি লাগলো যে আমি চাই জবাব দিই তৃতীয়বার যখন আবার ওই একই কথা বলছেন আল্লাহ নবী জবাব দিলেন তখন আমি আর রাগ সহ্য করতে পারলাম না আমি বললাম যে ওয়ালাইকাসাম ওয়া গাদাবুল্লাহ আলাইকে ইখওয়ানাল কিরাদাত ওয়াল রাগের চেটা আমি বললাম যে তোমার ধ্বংস হোক তোমার উপদের উপর আল্লাহর গজব এবং লানত শুয়রের ভাই আর খিঞ্জিরের ভাই বান্দরের ভাইয়ের দল ব্রাদর্শ কেন কোরআন তো এসেছে কোন খেরাত আপনার খাসেরিন খানাজির আল্লাহর পক্ষ থেকে গজব নাজল হয়ে ওরা কেউ বাদর হয়ে গিয়েছিল শুয়োর হয়ে গিয়েছিল মায়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনবার আল্লাহ নবীকে ভাবে ওরা কৌশলে গালি দেওয়ার কারণে তিনি মেজাজ ঠিক রাখতে না পেরে একটু রাগান্বিত হয়ে বললেন তোমার ধ্বংস হোক আল্লাহর গজব এবং লানত তোমার উপরে তোমরা তো সুয়রের ভাই তোমরা তো খিঞ্জের ভাই তোমরা তো বান্দরের ভাই কোরআন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি বললে এটা আপনি কি শুনেছেন কি বলেছে যে আমি শুনি নাই তোমাকে কে বলেছে আমি সব ঠিকই শুনেছি কিন্তু আমার জন্য যে শব্দ শোভনীয় নয় তা আমি উচ্চারণ করিনি আমি ও আলাইকে বলেছি তোমার উপরেও তাই যা আমার জন্য বলেছ কিন্তু শব্দ আমি উচ্চারণ করিনি শোনো আল্লাহ পাক আত-তাফাহুশ আল ও ওয়া হোস কোনটাই পছন্দ করেন না ফহশ মানে হল যে স্বেচ্ছায় সজ্ঞানে তাফা তাফাহস মানে হল স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে গালে দিলেন প্রথম আর ফহস মানে হল কি প্রতিপক্ষ হয়ে গালি দিলেন বলতেছে কি করে বললাম কোনটাই আল্লাহ পছন্দ করেন না শোনো তিনটি কারণে ইহুদিদের বেশি রাগ একটি হলো জুমা জুমার কারণে ইহুদিদের রাগ সহেল বুখারীর হাদিস যে আনতুমুল আখিরুন আস-সাবিকুন আল-আউওয়ালুন হে উম্মতি মুহাম্মদ আল্লাহ নবী বলেছেন হাদিস সহিহ বুখারীতে আনতুমুল আখিরুন তোমরা এসেছো সবার আগে কিন্তু কিয়ামা বাম হাতে সে যাচ্ছে আল্লাহ নবীর সুন্নতুলের ডান হাতে শুধু তোর জন্য যেহেতু জুমার নিয়ে আলোচনা হচ্ছে শুধু তোর জন্য আঙ্গুলি লাগাতেন আল্লাহ নবী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতুমুল আখিরুন তোমরা সবার শেষে হয়েছ আউয়ালুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে থাকবে তোমরা সবার আগে উম্মতে মুসলিমার কাতার হবে সবার আগের কাতারে এসেছি সবার পরে থাকবো সবার আগে উম্মতে মুসলিমার সবার আগে জান্নাতে যাবে আর জান্নাতের মধ্যে উম্মতে মুসলিমার মানে উম্মতে মুসলিমার যিনি নবী রসুল তিনি সর্বপ্রথম জান্নাতের তালা খুলবেন দরজার সামনে দাঁড়াবেন কে মোহাম্মদ হ্যাঁ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে আমাদের জান্নাতের যিনি দারোয়ান তার নাম হলো রেদওয়ান তিনি বললেন আপনার হাতে চাবি দেওয়ার জন্য বলা আছে আপনি প্রথম প্রথম জান্নাতের দরজা খুলবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর উম্মতে মুহাম্মাদের বিচার হবে সবার আগে বিচার আচারের কাজ শুরু হবে উম্মতে মোহাম্মদের থেকে মাকদিজ আলাইহিম সবার আগে জুমা ভুলে গেছে ইহুদিরা ইহুদিদের উপরে জুমার দিনে অর্থাৎ যেটাকে আমরা শুক্রবার বলি শুক্র কথাটা খারাপ শুক্র শনি সোম তো মদ শুক্র তো বুঝেনি পুরুষের নারী পুরুষের নির্জিত বীর্যটা ওদের কোনো শব্দ ভাষা কেন নেই ব্যাকরণ আলাদা দেখছে নাই হবে শুক্রবার শনি ওদের এক দেবতা শনির আকরা আছে দেখবেন ওই দক্ষিণ দিকে শনির আকরা রবি সোম সোম হল এক প্রকার গাছের রস মাদক সোম মঙ্গল গ্রহ তোরা বানিয়ে নিয়েছে গ্রহ নক্ষত্রের নামও দিয়েছে গ্রিক থেকে আমদানি যত গ্রহ নক্ষত্র আছে সবকিছু দেবতার নামে নামাঙ্কিত করেছে প্রথম গ্রিক গ্রিক মানে গ্রীসের লোকেরা বুধ বৃহস্পতি সব ওদের দেবতার নামে না আমার কি সব এগুলা সম্মানিত মুসলমান এই জন্য যতটা পারে আমরা জুমা আবার বলবো জুমা এর চেয়ে তো জুমুয়া মিমের পেশ দিয়ে পড়াটা হল উত্তম সুরা জুমা না কিন্তু জুমুয়া মিমের কি পেশ আছে সুরাতুল জুমুয়া ইদা নু দিয়ালে সলাতে মেয়ে জুমুয়া মিমের কি পেশ আবার লম্বা করতে ও বলে ফেলেন না তাহলে আবার ভুল হবে তাহলে আবার ভুল হয়ে যাবে ওরা ভুলে গেছে ইহুদিরা আস্তে আস্তে ওরা সেটাকে নিয়ে গেছে শনিবারে ইহুদিরা খ্রিস্টানরাও ভুলে গেছে ওরা নিয়ে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 করে খালি সেরেকিটা করে লাত মানাত মক্কা এসে হজও করে আবার সেরেকও করে আবার ইহুদিদের যে প্রচলিত দিন যেহেতু ইহুদিদের কয়েকটা কম সেখানে ছিল ওই আলোচনার দিকে আমি যাচ্ছি না মক্কায় থাকা অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের মাধ্যমে আল্লাহর নির্দেশে রাত্রিকালে ভ্রমণ করেছেন মক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত যেটা এখন ইহুদিদের দখলে সকল নবীগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের পিছনে সেখানে সালাত আদায় করেছেন কিন্তু তখন মদিনাও আল্লাহর নবীর অধীনে নয় মক্কাও নয় কিন্তু কোন ভূখণ্ড আল্লাহ নবীর অধীনস্থ হওয়া ছাড়াই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা থেকে বাইতুল মাকদিসে গিয়ে সকল নবীদের ইমামত করেছেন বিষয়টা উপলব্ধির বিষয় তার মানে কি আর এই হাদিস এসেছে কালকে ইহুদিরা তোমাদের আনুগত্য করবে অহম লাকুম তাবা কালকে ইহুদিরা তোমাদের আনুগত্য করবে পশুদিন খ্রিস্টানরা তোমাদের করবে আজকে ইতিহাসের দিকে আমি যাচ্ছি না অবশ্যই হয়েছে একবার আবার হারিয়েছি আবার ফিরে আসবে আজিজ ভবিষ্যৎবাণী পরিষ্কার আজকে সে আলোচনার দিকে আমি যাচ্ছি না এই যে জুমা ওরা ভুলে গেল ইহুদিরাও ভুলে গেল কৃষ্ণও ভুলে গেল আল্লাহ বলেন আল্লাহ ওয়াহদাহু সপ্তাহের যে শ্রেষ্ঠতম দিন যেদিন সমবেত হতে হবে সেইটা আল্লাহ দয়া করে করুণা করে মেহরবানি করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য ইহুদিরা জুমার দিনকে অত্যন্ত ক্রুদ্ধ জুমার দিনের ব্যাপারে তাদের অত্যন্ত আপত্তি জুমার দিনের ব্যাপারে ওরা ক্ষুব্ধ জুমার দিনের ব্যাপারে ওরা খুবই রাগান্বিত মুসলিমদের উপরে দুই নম্বর রাখান্বিত আমিন হাদিস সহি ইমামের পিছনে মুক্তাদি জোরে আমিন বললেই হুজিরা সবচেয়ে খারাপ মনে করে কিছু মনে করবেন না আবার হাদিস একার বাস্তব হাদিস একাবারেই পরিষ্কার হাদিসের মধ্যে কোন ঝামেলা নাই ইমামের পিছনে জোরে আমিন বলে আপনাদের ডিস্টার্ব হয় কথাই ভাবে বলেন না বলবেন যে আমাদের কাছেও কিছু দলিল আছে আমাদের কাছে কিছু প্রমাণ আছে আপনাদের যাহা আছে প্রমাণ উপস্থাপন করুন কিন্তু যদি বলেন যে ইমামের পিছনে মুক্তাদের জোরে আমিন বলে ডিস্টার্ব হয় এটা ইহুদিদের কথা আপনারা ওই শব্দ উচ্চারণ করতে যাবেন না আমরা উচ্চারণ করব না আপনারা মার্জিত রুচির মধ্যে থাকুন আমরাও ভদ্রতা বজায় রাখবো কি কারণে কিভাবে এত বড় দুঃসাহস আপনাদের সোহেল বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যদি ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন তোমরা আমিন বলো فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه তোমরা আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা তোমাদের মুসল্লিদের সাথে সমস্যরে কোরাস করে আমিন বলে উচ্চ স্বরে আর এই মুক্তাদির বা মুসল্লিদের আমিনের সাথে যখন উর্ধাকাশের ফেরেস্তাদের আমিনা ওয়ার আওয়াজ একাকার হয়ে যায় গোফরানো মা তাকাদ্দাম তখন এই মুসল্লিদের আগের সকল সাগিরাগুলো মাপ হয়ে যায় হাদিস বুখারিতে আর এই হাদিসে ইহুদিরা রাগান্বিত হয় মুসল্লির জোরে আমিন শুনে আর আপনাদের ডিস্টার্ব হয়ে এই শব্দের উচ্চারণ করতে পারলেন আপনারা অন্য কথা বলেন আমাদের দলিল আছে আমাদের এই আছে সেই আছে যা আছে আপনারা উপস্থাপন করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এগুলা কোন জাতীয় কথা কি শিখালেন আপনারা মুসলিদেরকে এই হলো জুমার দিন বৈশিষ্ট্য সম্মানিত মুসলমান আব্দুর রহমান বিন কাহাদ বিন মালিক তিনি বলছেন আমার আত্মা পুরো হয়ে গেলেন أقول قولي هذا أستغفر لكم أجمعين আব্দুর রহমান বিন কাব বিন মালিক তিনি বলেছেন আমার আব্বা বুড়া মানুষ অর্থাৎ কাব বিন মালিক কাব বিন মালিককে তো আপনারা চিনেন যে কয়জন তবুকর যুদ্ধে পিছিয়ে পড়েছিলেন তার মধ্যে একজন যে তিনজনের জন্য গুনাহ মাফ দীর্ঘদিন আটক ছিলেন যুদ্ধে তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু তাদের মধ্যে একজন যতটুকু আমার মনে পড়ছে পরে তওবা নাযিল আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত আল্লাহর পক্ষ থেকে তওবা নাযিল হয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন না কোন রকম এদিক ওদিক ডান নাম করে ঘরে বসেছিলেন যে তিনজন তাদের মধ্যে একজন আল্লাহ পাকের পক্ষ থেকে তবে উনি কাহিনী আমি লম্বা করতেছি না মসজিদে আসেন সালাত আদায় করেন খালি আল্লাহ নবীর দিকে তাকাই থাকেন যদি একবার তাকাইতেন আল্লাহ নবী আল্লাহ নবী তাকান না এত রাগান্বিত আল্লাহ নবী তার উপরে সামনে যায় বসেন আর এই চোখে তাকান আল্লাহ নবী তাকান না মসজিদের খুঁটির সাথে হাত বেঁধে বসে আছে কাব বিন মালিক মুরারাত ইবনে রবি এনারা তারপরে যদি আল্লাহ নবী এসে বাতটা একটু খুলে দেন মানে নানান ধরনের টেকনিক করছে আল্লাহ নবীর দৃষ্টিটা শুধু আকর্ষণ করার জন্য তারপরে আয়াত নাজিল হওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু কমও বেশি চল্লিশ দিন যতটুকু আমার মনে পড়ছে তারপর আল্লাহর তওবা নাজিল হয়েছে তোমাদের উপর থেকে কাজে এই বিষয়গুলো বোঝার বিষয় আছে সম্মানিত মুসলমানগণ আব্দুর রহমান বিন কাব বিন মালিক বলেন আমার বাবা বুড়ো হয়ে গেলেন অর্থাৎ ওই কাব বিন মালিক আমি তাকে মসজিদে টেনে টেনে নিয়ে যাই আপনারা তো মনে করেন যে আরবের মানুষেরা হলো খুব রুক্ষ না রুক্ষ অন্যদিকে তাদের স্বভাব ওইরকম মরুভূমির মানুষ কিন্তু বাবার খেদমত মায়ের খেদমত তারা এত করে যে সেটা বলার মতো না বাবা বয়স হয়ে গেছে মা মারা গেছে ছেলেরাই ঘুরবে বাবাকে বিয়ে করাই দেওয়ার জন্য বাবা বুড়ো হয়ে গেছে তার খেদমত কে করবে বাথরুমে কে নিয়ে যাবে আরো বহুত বিষয় আছে বুড়ো বুড়ির সে নাপিদ্যা করানো যায় না যত মানুষ বয়স হয় তত একজন একজন নির্ভরশীল হয়ে পড়ে আপনি তো মনে করেন বুড়া বাবা বুড়া মা তাদেরকে আপনি খেদমত করে চালাবেন কিন্তু বহু বিষয় আছে যেগুলো নিজে করতে পারে না খুন নিজে হাতে ধরতে পারবে না কান নিজে হাতে বাঁকা করতে পারে না বাথরুমে যাইতে পারে না খালে শুনি যে বুড়া বাথরুমে পড়ে মাজা ভাঙছে বুড়ির মাজা ভাঙছে কারণ কি ধরে নেওয়ার লোক নাই রাত্রে বাথরুমে গেছে কে নিয়ে যাবে কয়বার ডাকবে আপনাকে আপনি কয়বার করুন কারণ তো ওগুলা বাথরুমটা পিছলা থাকে দরকার পরে আরব দেশে একটা নিয়ম আছে যে একটার বাবা মরার কিছুদিন পরেই মায়ের জিজ্ঞাসা মা তোমার মত কি কোনো লজ্জা করে নরা আর যদি মা মারা যায় সাত যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে ছেলেরা মেয়েরাই বিয়ে করে দেয় আর সে অবস্থাও আছে তাদের অর্থ আছে টাকা পয়সা আছে স্বাভাবিকতা ও দেশের স্বাভাবিকতা বাবার জন্য সমস্যা না হয় আমি দেখেছি শুনেছি ভালো ভালো খাদ্য যেগুলো ওরা খাওয়ায় বাবাকে এই ছাগলের মাথা নিজেরা জাল করে তা ওদের ধারণা যে গরুর ল্যাজ উটের ল্যাজ এগুলার মধ্যে শক্তি বেশি বাবাকে সবসময় মাকে তারা খাওয়ায় যতটা পারে কিন্তু দেখায় না প্রদর্শনী কম খুব প্রদর্শনী কম সারা পৃথিবীতে যত দান যত খয়রাত যত অবদান সব সৌদি আরবের কিন্তু প্রকাশ করে কম এই বাংলাদেশের সিরিয়ারের সবচেয়ে বড় দান কার বাচ্চা আবদুল্লাহ সবচেয়ে গোপনে দান করে গিয়েছিলেন যে মৃত্যুর আগে যেন প্রকাশ করা না হয় মৃত্যুর পরে প্রকাশ হয়েছে সেটা এখনো যতই বলেন ফিলিস্তিন প্রসঙ্গে শিয়ারা তো কত কথাই ছড়াচ্ছে দুই পয়সা দেয় ওরা এক পয়সা ফিলিস্তিনি মুসলমানদেরকে দেয় না কেন ওরা আহলুসুল্লাহ জামাতের মানুষ ওরা শিয়া নয় তো অস্ত্র সহযোগিতা কিছু দেয় তাও নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সবচেয়ে খাওয়া পড়া যত কিছু এখন ওই সৌদি আরবেরই কিন্তু অন্যায় যেটা হয়েছে সিসিকে দিয়ে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব না সম্মানিত মুসলিমগণ বাবা বুড়ো হয়ে গেছে জুমার দিনে নিয়ে যায় সবসময় আব্দুর রহমান কাববেন মালিককে নিয়ে যাচ্ছে প্রত্যেক জুমায় বাবাকে জামাতে নিয়ে যায় বাবাকে জুমায় নিয়ে যায় আজকাল তো ছেলেদেরকে ডাইকেই পাওয়া যায় না বাবা কেন নিয়ে যাবে কি ডাকতে ডাকতে ডাকতে ডাকতে অস্থির আপনি তিনবার উঠবেন চারবার নামবেন দেখবেন ছেলে লড়তেই পারতেছে না ছেলে আর বাবাকে কোথা থেকে নেওয়া যাবে বুড়া বাবার ছেলে এটাই আনতে হয় মুশকিল তা না আগেই রেডি থাকবে বাবার কি প্রয়োজন জিজ্ঞাসা করবে মামাকে আস্তে আস্তে গল্প করবে আর সাথে সাথে আসবে পৌঁছে দেবে আরবের মানুষরা বেশ ফ্যাঙ্ক এই দিক থেকে দূরত্ব নাই যাচ্ছে আর বলছে আল্লাহ তুমি আসাব বিন জুরারাকে মাফ করে দিও আল্লাহ তুমি আসাব বিন জুরারাকে মাফ করে দাও যতবারই জুমায় নিয়ে আসে রাস্তায় আসে আর শুধু কাব বিন মালিক বলেন আল্লাহ আসাব বিন জুরারাকে মাফ করে দিও আমি চিন্তা করলাম যে বলে হাজার বাবা বুড়া হয়ে গেছে পথে যায় যা খুশি বলে আমি আর কি জিজ্ঞাসা করব বলুক তার মতো তাই না মানুষ বুড়া হয়ে গেলে পথে যায় আর আন্দাজ একটা কিছু বলে না প্রথম চিন্তা করলাম যে বাবা বয়স হয়ে গেছে এখন যা মনে আসতেছে পুরাতন কথা স্মৃতিচারণ করে সবতুক্তি করছে কাজে আমি আর জিজ্ঞাসা করলাম না কিছু কিন্তু বারবার বলতে বলতে একদিন জিজ্ঞাসা করলো আচ্ছা বা আপনি এই দৈনিক জুমার দিন আজান হওয়ার সাথে সাথেই আপনি যে বলেন যে আল্লাহ সাদবিন জোরাকে মাফ করে দেও কি ঘটনা কি কাজে বাবা তুমি তো জানো না সর্বপ্রথম মদিনায় যে জুমা মসজিদটা হয়েছিল সেটা হল হাজমুন নাবিতে এবং নাকি নামক জায়গায় সেই মসজিদটা এই আসাদ বিন জোরার জায়গায় এবং সেখানে মসজিদটা হয়েছিল এই জন্য যতবার জুমার আজান হয় ততবারই আমার আসাদ বিন জোরার কথা মনে পড়ে এবং ততবারই আমি বলি আল্লাহ তুমি আসাদ বিন জোরারাকে মাফ করে দেন কাজে যারা মসজিদ বানান মসজিদের সূচনা করেন মসজিদের কাজ করেন তাদের জন্য মাপ চাইতে হয় আল্লাহর কাছে আল্লাহ তুমি রহম করো এই মসজিদের পিছনে আমার সাবেক মোতাবল্লি জানাব নজরুল ইসলাম সাহেব এই জায়গা থেকে শুরু করে না বহু কষ্ট করে বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এই মসজিদটা সূচনা করেছিলেন তার সঙ্গী সাথী যারা তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আল্লাহ তাদের ক্ষমা করে দিও আল্লাহ তুমি তাদের আমল কবুল করো আমি মুসলিউদ্দিন উড়ে এসে জুড়ে পড়া মানুষ এখানে আমার কোনো অবদান নেই রাস্তার মুসল্লি আল্লাহ কি কারণে সম্মান দিয়েছেন আমি জানি না এটা তার ইচ্ছা ছোটখাটো এই মসজিদের ছোটখাটো মানে আমি ছোটখাটো মানুষ হিসাবে মসজিদের কাছে যুক্ত হতে পেরেছে এটাই বড় সম্মান আলহামদুলিল্লাহ যারা কমিটির সদস্য আছেন যারা উপদেষ্টা পরিষদে আছেন যারা নিয়মিত রেগুলার সালাত আদায় করেন এবং যারা দান খয়রাত করেন ছোট হোক বা বড় হোক দূর থেকে কাছে থেকে যাদের এখান থেকে এখানে সম্পৃক্ততা আছে নারী এবং পুরুষ মুসল্লি যাদের এখানে আবেগ জড়িত আছে যারা এর ভালো চান সকলের জন্য আমাদের দোয়া আল্লাহ তুমি তাদের শ্রম কবুল করো তাদের মনোবাসনা পুরা করো আল্লাহ তুমি তাদের অর্থ কবুল করে নিও আল্লাহ তুমি তাদের এই আবেগ মনোবাসনাকে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের ক্ষুদ্রতম মানুষ এত বড় এত পবিত্র কাজে আল্লাহ যে কিভাবে যুক্ত করলেন আল্লাহ ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস এবং কোরআনিক গতিবিধিতে দেখা যায় যে মসজিদ থেকে মসজিদ মসজিদ থেকে মসজিদ কোরআনের আয়াতে দেখা যাচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মক্কার কাবার মসজিদ থেকে মসজিদুল আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন সর্বপ্রথম কোবার মসজিদ লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া ইয়াউমিন আহাক্কু আন তাকুমা রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু কারীম সূরা পড়ে দেখুন অধিকাংশ মুফাসসিরিনের মত হলো এটা কোবার মসজিদ অন্য কোথাও আছে কিন্তু এইটাই আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা প্রথম যে মসজিদ পৌঁছেই কবাতেই প্রথম যখন পৌঁছালেন তিনি রবিউল আউয়াল মাসে তখন প্রথমে এই দুই তিন দিনের মধ্যে প্রথম কাজে হল কি কবার মসজিদ বানালেন সেখান থেকে তিনি রওনা করলেন বিশুদ্ধবার তিনি রাস্তা বানিয়ে সালেম পর্যন্ত পৌঁছে গেলেন সেইখানে জুমার দিন উপস্থিত হল সেইখানে তিনি জুমার সালাত আদায় করলেন সর্বপ্রথম জুমার সালাত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি তারপরে তিনি রওনা করলেন যাচ্ছেন তো যাচ্ছেন এসে যে জায়গায় উপস্থিত হলেন সবাই রাস্তার থেকে তার উঠ টেনে ধরতে চান আমার বাড়িতে আপনি মেহমান আমার বাড়িতে আপনি থাকবেন আমার বাসায় আপনি খাবেন সবাই উঠকে টেনে ধরতে চায় আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন উটের পিছনে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বললেন দাউহা ফা ইন্নাহা মা'মুরা উটকে তোমরা ফিরাতে চেষ্টা করো না উটকে ধরো না ফা ইন্নাহা মা'মুরা আল্লাহর পক্ষ থেকে উটকে নির্দেশ দেওয়া আছে কোথায় গেছে থামবে উট চলল চলতে থাকলো চলতে চলতে এক জায়গায় গিয়ে উটটা বসে পড়ল বসে পড়ে আবার উঠতে উঠে গেল উঠতে উঠে গিয়ে আবার সামনে কিছু দূরে গেল কিছু দূর গিয়ে উঠটা আবার পিছন থেকে ফিরে আসলো ঠিক আগে যেখানে বসেছিল ওই জায়গায় উঠটা আবার বসে পড়লো অর্থাৎ শুয়ে পড়লো আল্লাহ নেই বলেন এইখানেই আমার মসজিদ হবে জীব জন্তুর সাথে কি সম্পর্ক আছে আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ থাকে কোনো উটকে আমি ঠেকাবো ওকে দিয়ে এনে আরেকটা হাদিস আপনাদেরকে জুমার দিন শোনাবো যদি আমার ব্রেনে থাকে ওই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জায়গা কার সেটা ছিল দুইটা ইতিমের আল্লাহ বললেন সাউমনি আর দাম কত হবে তোমরা বলো ইতিম শিশু দুটি বললো ইয়া রাসূলুল্লাহ আমরা অক্ষ করে দিতে চাই আল্লাহ নবী বললেন ইতিমের দায় দায়িত্ব নেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আর আমি ইতিমের সম্পদ নিব কিভাবে তোমরা দাম নাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামের ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী নিজ হাতে কোদাল ধরলেন গর্ত করা শুরু করে দিলেন খেজুর গাছ ছিল সেখানে খেজুর গাছগুলো কেটে পশ্চিম পাশে সরিয়ে দিলেন তারপরে সেখানে খোদা শুরু করে দিলেন তিনি মহাজের এবং আনসারগণকে নিয়ে মাটি কাটা তো সোজা কাজ নয় গর্ত করা ওই সময় আবার কিছু জারি গান গাওয়া যায় কষ্ট লাঘবের জন্য উপরে কাঠ ফাটা রোদ নিচে পরিশ্রম কোদাল দিয়ে কাটছেন সবাই তো হয়রান হয়ে যায় গ্রাম এলাকায় মানুষে কাজ করে একটু জারি গান একটু সারি গান আগের যুগে দেখতাম যখন মসজিদের উপরে আমার গ্রামে সোয়া শত বছরের একটা পুরাতন মসজিদ এখনো পড়ে আছে কত জায়গায় কত বক্তৃতা করে মানুষ পয়সা দেয় কিন্তু আমার হ্যাঁ না যা পড়ে আছে তাই ইনশাল্লাহ এই মসজিদের পরে ওটাও কাজে ধরব ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দান করেন দোয়া চাই সহযোগিতা চাই আপনাদের টাঙ্গালের সেই ভাদুরির চরের গোপালপুর থানায় ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু আবেদন থাকলো ওই তখন কি করেছি গ্রামে গ্রামে বাঁশ এই কাঁধে নিয়ে টেনেছি বালু টেনেছি নিজ হাতে নিজ হাতে গর্ত করেছি হাতের মধ্যে খোয়া হাত হাতটা ঠোয়া পড়ে যেত ছোট মানুষ দুর্বল মানুষ এটা তো করেছি নিজেরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সাহাবেদের নিয়ে তখন দেখেছি ওই যখন ওই মসজিদের ওই তখন তো মাল ম্যাটারাস তেমন না ফাইটা ফুটা ভাঙ্গা চলে গেছে এখন আর কি আমাদের সেই ছোট কালের কথা বলছি সেটাও তো কত পঞ্চাশ পঞ্চাশ বছরের আগের কথা তখন দেখতাম যে ওই যারা কাজ করত তারা ওই হাতুড়ি পিটতো আর বলতো হ্যাঁ, দেওয়াল কি দালান দেখতে বাঁকা চুনা মাখা ছাপ পিটেলে শক্ত হয় ঢেকের গুড়ায় সুরকি তৈরি হয় তখন ঢেকি দেয় যে মেয়েরা যে ঢেকি ওই ওই ঢেকিটা পাড়ায় পাড়ায় ইট গুড়া করতে হতো আর হাতুড়ি দিয়ে আস্তে আস্তে ভাঙতে হতো রড কাটতো শ্রেণী বাটালের উপরে তারপরে হাতুড়ি মেয়েরা মেয়েরা এই ছিল কাজ বসে বসে যা পারতাম আমরা সাথে সাথে করতাম আর দেখতাম এই জারি গাইতো আর এই পিটাইতো মিস্ত্রিরা ওই বিল্লি আর কয়দিন থাকে সম্মানিত মুসলিম নাম আল্লাহ নবী মাটি কাটার সময় জারি গান সারি শুরু করে দিলেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাগফির লিল মুহাজির ওয়াল আনসারা আল্লাহ নবী এই মিলে মিলে শুরু করতে থাকলেন আর সাহাবীগণ এটা গাইতে থাকলেন اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر للأنصار والمهاجرة ভালো অর্থ اللهم لا خير إلا خير الآخرة পৃথিবীতে আমাদের কষ্ট হচ্ছে ক্ষুধায় কাতর তো সব অত খাওয়া দাওয়া তো নাই তার মধ্যে বেশ মহাজের চেপেছেন বেশ রিফুজি চেপেছেন টানাটানির অনেক টানাটানির কথা আছে সেখানে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না আল্লাহ নবী বলছেন লা ইল্লা আল্লাহ আখেরাতের কল্যাণ ছাড়া দুনিয়ার কোনো কল্যাণ আমাদের আশা নাই হে আল্লাহ তুমি মুহাজিরদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আনসারিদেরকে মাফ করে দাও কেন পরিশ্রম করছে মসজিদের কাজের পিছনে হাওয়ার বের হয়ে আসা শুরু করলো নিচে জাহিলিয়াতের যুগের মাটি দেওয়া ছিল চাপা দেওয়া ছিল হাওয়ার গোড়গুলা সব সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ নবী মসজিদে নবীর বুনিয়াদ স্থাপন করলেন সেইখানে আলহামদুলিল্লাহ সেটাই এখন মসজিদে নবী সম্মানিত মুসলমানগণ যথাসম্ভব কাজ নিজে করতে হয় সোয়াবে অংশগ্রহণ করতে হয় পয়সাই দিতে চান না আর কাজ করবেন কি নিজে না বদনাম করলাম বোধহয় কথার কথা আল্লাহ আলামিন জামি মসজিদের প্রতিটি মুসল্লি যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন যাদেরকে মধ্যম সঙ্গতি দিয়েছেন যাদেরকে কম সঙ্গতি দিয়েছেন সবাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তার আগেও বলেছি এক পয়সা দিলেও মনে গ্রহণ করা হবে এবং ওই যে ইনশাআল্লাহ উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে আপনাদের সামনে দেখা দিবে কেউ নিজের এক পয়সা দানকেও ছোট মনে করবেন না আর যারা গ্রহণ করবেন তারা কোনো কিছুকে খাটো মনে করবেন না কোথায় বরকত আপনি জানেন না সম্মানিত মুসলিমগণ জুমার দিনের আরেকটি ফজিলতের কথা এসেছে জুমার দিন দিনে উপস্থিত হয় সেদিন ভোর থেকে নিয়ে অর্থাৎ সুবহে সাদিক যেটাকে বলা হয় হজরের আজান এবং সূর্য উদয় এই সময়ের মাঝখানটুকুতে সারা দুনিয়ার সবকিছু কানতে থাকে আল্লাহর কাছে চিৎকার করতে থাকে সেটা উমামিন দাব বা পৃথিবীর বুকের যত জীবজন্তু সব কান্দতে থাকে জুমার দিন ভোরে কেন জানেন কেয়ামতের ভয় কেন জীব জন্তুরাও জানে জুমার দিনে কেয়ামত হবে জীব জন্তু যত আছে সবাই জানে এই দিন কেয়ামত হবে অন্য হাদিসে এসেছে আসমান জমিন তার মাঝখানে যত কিছু আছে রিয়া বাতাস জীবাল পাহাড় পর্বত এবং নদী নালা সাগর গহন যত কিছু আছে শুধু জিন এবং ইনসান সারা সকল কিছুই জুমার দিনে ভীত সন্ত্রস্ত হয়ে যায় বিশেষভাবে এই শুভে সাবেক ফজর রক্ত থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত কেন উঠে গেলে আর চিন্তা নাই কেন সূর্য তো পশ্চিম দিক থেকে উঠবে সূর্য যদি পূব দিকটা উঠে গেল তাহলে আর কি তাহলে চিন্তা নাই ওই জন্য ফজর রক্ত সূর্য ওঠা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে থাকে প্রতি জুমার দিন প্রতি জুমার ভোরে আল্লাহ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে কিনা আল্লাহ সূর্য পশ্চিম দিক এ আল্লাহ কিয়ামত হয় কিনা সূর্য উঠে গেল তখন একটু নিশ্চিত হয়ে যায় আর আজকে আর কেয়ামত হওয়ার সম্ভাবনা নেই কেন সূর্য তো পশ্চিম দিক থেকে উঠবে হাদিসে ভাবে প্রেক্ষাটা আমি পাইনি আমার মনে জাগলো এটা এই সময় কেন সূর্য ওঠা পর্যন্ত ভয় পায় কেন তখন আমার মনে জাগলো বিষয়টা যে সূর্য তো পশ্চিম দিক থেকে উঠবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন শুক্রবার সেদিন জুমাবার ওই সময় তারা বলবেন যে জিন এবং ইনসান সারা জীব জন্তুর কথা কেন এটা একটা প্রাকৃতিক নিয়ম আছে দেখবেন যে হঠাৎ করে সন্ধ্যায় বা আসরে বা ভোরে মাটির নিচ থেকে পিপিলিকারা ঝাঁক ধরে বের হচ্ছে উচুঙ্গাগুলো গ্রামে বলে আমরা উচুঙ্গা বলে ঝিঝি পোকা ওগুলো ঝাঁকে ঝাঁকে বেড়ে আসছে কাকগুলো হঠাৎ করে কা কা করা শুরু করেছে ছাগলগুলো ভ্যা ভ্যা করা শুরু করেছে প্রাকৃতিক কিছু জ্ঞান আছে যেটা মানুষ হিসেবে ওরা আগে বোঝে ওরা আগে বোঝে হয় ঝড় হবে হয় তুফান হবে না হলে বন্যা আসতেছে ওরা তো প্রাকৃতিক ভাবে বেঁচে থাকে ওরা আগেই বুঝে ওদের কাছে আগে খবর হয় যে কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে ওরা নিজেরা নিজেরা বুঝে যায় এই জন্য মানুষের কাছে তো খবর আসে ও যখন গাছপালা লড়া শুরু করে তখন ভূমিকম্প যখন হয় তখন কিংবা আবহাওয়া অফিস পূর্ব আওয়াজ দেয় তখন কিন্তু জীবজন্তুগুলো প্রাকৃতিকভাবে নেচারালি ওরা আগেই টের পায় যে কি হতে যাচ্ছে কাওয়াগুলা কাক কা করা শুরু করে দেয় মাটির নিচ থেকে বের হয়ে যায় ইত্যাদি ইত্যাদি বোঝা যায় ওরা ওই সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় ঘটনা না ঘটলেও ওরা উপিত হয় সম্মানিত মুসলমানগণ জমা দিনের কোন প্রশ্ন গেল জমা দিনের আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে আজকে আমি আর আপনাদের সামনে সে বৈশিষ্ট্যগুলো লম্বা করতে চাচ্ছি না শুধুমাত্র এইটুকুই আপনাদের জানিয়ে দিচ্ছি এই জুমার দিন নবী সাল্লাম বলেছেন আকসেরু আলাইহিস সালাহ এই জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি সালাদ পাঠ করবে বেশি বেশি দরুদ পাঠ করবে রাত্রেও রাত্রে বলতে বৃহস্পতিবার দিন গত রাত্রে জুমার দিন শেষ হয়ে গেল কিন্তু আরবি ক্যালেন্ডার অনুযায়ী শনিবার শুরু হয়ে গেল আগের রাত্রে এবং জুমার দিন পুরা আপনারা তসবি করবেন এই আল্লাহর নবী নামে সালাত পাঠ করবেন না বারুদুল্লাহ বলে দেখুন একটা জিনিস ইশারা করে খুতবা শেষ করব হয়তো পরবর্তী পয়েন্টটা মনে থাকবে না বারোই রবিউল আউয়ালে আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ দরুদ তো নাই সালাত এবং সালাম পাঠ করবেন না জুমাবারে বারোই রবিউল আউয়াল কোন বারে হয় কি বারে হয় সোমবারে হয় প্রতি বছর কইলেন তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন আল্লাহ নবী বললেন এই দিন আমার উপর ওহী নাযিল হওয়া শুরু হয়েছে এবং এই দিনে আমার জন্ম কি কয় তারিখে বারের কথা বলেছেন আল্লাহ নবী না তারিখের কথা বলেছেন তারিখ নিয়ে কোনো কথাই নাই আছে এখানে বার সোমবার সোমবার আল্লাহ নবী সিয়াম পালন করেছেন বৃহস্পতিবার আল্লাহ নবী সিয়াম পালন করেছেন জিজ্ঞাসা করেন হলো ইয়া রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করেন কেন আল্লাহ নবী বলেছেন এই দুই দিন আমল উত্থাপিত হয় আল্লাহর কাছে আমি চাই যে আমি সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে আমল উত্থাপিত হোক তারিখের কোনো কথাই নেই আছে কি না বারের কথা আছে আপনি তো বারোই রবি নওয়াল বানাইলেন বারোই রবিল আওয়াল এক এক বছর কোন বছর শনিবার হতে পারে কোন বছর রবিবার হতে পারে সোমবার হতে পারে মঙ্গলবার হতে পারে সোমবার হওয়ার কোনো গ্যারান্টি আছে আল্লাহ বলেছেন সোমবার আপনি বানালেন বারোই রবি নওয়াল আল্লাহ নই বলেছেন ওই দিন সালাদ পড়তে বলা হয়নি সোমবার আল্লাহ নবী সিয়াম পালন করেছেন আপনি সিয়াম পালন করবেন সালাত এবং সালাম বেশি বেশি পড়তে বলা হয়েছে কি বারে জুমাবারে জুমাবার বারোই রবিউল প্রতি জুমাতেই সেটা এটা কোন তারিখের কথা বলা হয়নি বলা হয়েছে কি বারের কথা কি বিভ্রান্তির সৃষ্টি করেছেন আপনারা আরেকটি জিনিস দৃষ্টি আকর্ষণ করে যায় মসজিদের নির্মাণ কাজের কথা হচ্ছে ইনশাআল্লাহ আমি বেশি কিছু বলছি না শুধু দোয়া করবেন সহযোগিতার হাত বাড়াবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আর বেশি কিছু বলতে চাই না দোয়া করতে থাকুন কাজটা যেন এগিয়ে যায় যারা কমিটির সদস্য আছেন যারা উপদেষ্টা আছেন একটু সময় অপেক্ষা করবেন দোয়া করবেন আমরা যেন কাজটা এগিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ কাজ শুরু আল্লাহ তৌফিক দান করেন মেহরাব ছিল না আল্লাহ নবীর যুগে মেহরাব মানে এটা সামনে যেটা বাড়ানো এটার নাম মেহরাব নয় আল্লাহ নবীর যুগে ছিল না সাহাবিগণের যুগে ছিল না মেহরাব হলো মসজিদের একটা আলাদা জায়গা যেখানে মারিয়াম আলাইহিসসালাম আলাদা তপস্যা করতেন যেখানে জাকারিয়া দোয়া করতেন وهو قائم يصلي في المحراب كلما دخل عليه জাকারিয়া في المحراب মরিয়ম কি ইমাম সাহেবের সামনে জায়গায় ছিলেন কোথায় জাকারিয়া আলাইহিসসালামকে মরিয়মের ইমাম সাহেবের সামনের জায়গার মধ্যে জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছেন একজন মহিলা ইমাম সাহেবের সামনে থাকবে যে বসে এটার নাম মেহরাব বোকার মতো কথা হন্যকের মতো কথা কি করে একজন মেয়ে মানুষ ইমাম সাহেবের সামনে যায় বসে থাকবে মসজিদের আলাদা জায়গা থাকার দরকার আছে সেখানে একটু বৈঠক হয় সেখানে একটু মিটিং হবে সেখানে একটু কথা হবে আলাদা নীরবে নির্জনে বসা থাকবে সেখানে অডিটোরিয়ামের প্রয়োজন আছে কয়েকটা মসজিদ উদ্বোধন হচ্ছে হবে আলহামদুলিল্লাহ বিশাল বিশাল মানিকগঞ্জে খুলনায় না মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার প্রধানমন্ত্রী কালকে একটা খুলনায় উদ্বোধন করেছেন ইসলামিক শিক্ষা প্রচার দিন প্রচার ইসলামিক কালচার প্রচার সুন্দর নাম আসকোদানা আর আমি আলোচনায় যাচ্ছি না মুসলিম কালচার সহ হলো মসজিদ জামে মসজিদ ইনশাআল্লাহ এখানে অংশে থাকতে হবে ইমাম বুখারী রহমান কয়েক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ নবী সিজদার জায়গার সামনে ছাগল ভেড়া যেতে পারত মেহরাবের পিছনে ছাগল ভেড়া যেতে পারত আমার ওই ভাই সেদিন একটু সরাইতেছিলেন আমি ভুলে গেছি আমি ওয়াজ করেছি ভাই বললেন যে কেন এর পিছন দিয়ে তো ছাগল ভেড়া ছোট্ট একটা যাইতে হবে আমি বলে হ্যাঁ ভালো কথা আমরা তো ওয়াজ করি প্র্যাকটিক্যালি মনে থাকে না আপনি ভালো কথা মনে করে দিয়েছেন এই হাদিস আবার এনেছেন ইমাম বুখারী কোথায় জানেন কিতাবুল ইতিসাম আল ইতিসাম বিল কিতাব সুন্নাহ কিতাব এবং সুন্নাহ ধরা এইখানে আবার ইমাম বুখারী নিয়ে এসেছেন যে কিতাব এবং সুন্নাহ যারা আছো তাদের মেহরাব চলবে না ওইখানে হাদিসটা নিয়ে এসেছেন যে কতটুকু ফাঁক থাকবে সমান তাই বলে যারা করেছেন সেটা আমি কোনো মন্তব্য করেছি সিংহাসন বানিয়েছেন তিন থাকের আল্লাহ নবীর এই মেম্বার সামনে সমান দুটার সামনে সঙ্গে ছাগল ভেড়া পাস করার মতো জায়গা এটা হলো সুন্নত যারা সত্যিকার পক্ষে কোরআন এবং সুন্না আঁকড়ে থাকতে চান সেখানে সামনে কিছুই থাকবে না পরিষ্কার ইমাম বুখারী এই হাদিস আমার এই জায়গায় নিয়ে এসেছেন যে কিতাব এবং সুন্নাহ যারা আঁকড়ে থাকতে যাও তারা এইটার খেয়াল রেখো সিংহাসন মানাচ্ছেন এখন বিশাল সিংহাসন সামনে সেখানে কোনো তাকো নাই থাকো নাই সোজা সিয়ার বসায় রাখছেন আমরা বেদাতের বিরুদ্ধে ওয়াজ করি দুনিয়া শুদ্ধা কত কথা বলি আর আল্লাহ নবীর জীবন্ত সুন্নত তিন থাকের আল্লাহ নবীর জীবন্ত সুন্নত সমান সবই করে দিয়ে বিশাল মেহরাব মেহরাব নাম দিয়ে তাক ওটা বানিয়ে তারপরে মহামঞ্চ বানিয়ে তার মধ্যে সিয়ার পেতে রেখেছি কাকে কি বলবো আমি আজকার জুমার দিনের যে বৈশিষ্ট্য আজকে না আরেকটা খতবা হয়তো লাগবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া চেয়ে তৌফিক কামনা করে এবং এখন আপনাদের হাতে যা যা আছে আলহামদুলিল্লাহ অকাতরে একটা দাঁড় করুন সকলের জন্য দোয়া চেয়ে আজকে আমার খুতবা এখানে শেষ করছি اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وأتم وأهم وأكبر Hey. Eh,